স্ত্রীদেরকে যেই পরিমাণ মোহরানা দিয়েছিল সেই পরিমাণ মোহরানা তোমরা তাকে ফেরত দিয়ে দাও এবং তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর প্রতি তোমরা ইমান এনেছ এখানে আল্লাহ সুবাহ ওই বিধানটা প্রদান করছেন যে মুসলমানদেরকে তো সিদ্ধান্ত দেওয়া হলো কোনো কাফের স্ত্রী যদি মুসলিম হয়ে মুসলমানদের কাছে হিজরত করে চলে আসে তাহলে তারা যেন ওই মহিলার কাফের স্বামী তার স্ত্রীকে যেই মহারানা দিয়েছিল তা যেন তারা ফিরত দিয়ে দেয় অনুরূপভাবে কোন পুরুষের স্ত্রী যদি মুসলমান না হয় সে কাফেরদের মধ্যেই থেকে যায় অথবা তার স্ত্রী যদি মুসলমান না হয় কাফির থেকে যায় তাহলে সে যেন ওই স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে তখন ওই মুসলমান স্বামী তার স্ত্রীকে যেই পরিমাণে মোহরানা দিয়েছিল সেটা সে ফিরত পাবে এখন অবস্থা যদি এমন হয় যে মুসলমানরা তো তাদের ইমানের দাবিতেই তারা আল্লাহর এই সিদ্ধান্ত পালন করবে নির্দেশ অনুযায়ী তারা ওই মুসলিম নারীর কাফের স্বামীকে যে মোহরান দিয়েছিল সেটা সে ফিরত দেবে কিন্তু কাফেররা তো কোরআনের আইন মানে না এই জন্য যদি কাফেররা তাদের অধীনে থেকে গেল কোনো মুসলমানদের স্ত্রী অথবা কোন স্ত্রী নিজে থেকে সে ইসলাম গ্রহণ করল না সেই অবস্থায় মুসলিম স্বামীকে কাফেররা যে তার মোহরানা ফেরত দেবে এর নিশ্চয়তা নাই কারণ তারা তো কোরআনের হুকুম মানে না তারা সে হতে নাও দিতে পারে এই কথাটাই আল্লাহ এখানে বলছেন যদি তোমাদের কারো স্ত্রী তোমাদের হাত ছাড়া হয়ে যায় ফাতাকুম তোমাদের কাছে ফোত হয়ে গেল তোমাদের অধিকার থেকে দূরে চলে গেল এখন তোমাদের আর নিয়ন্ত্রণে নাই তোমাদের ক্ষমতার বাইরে চলে গেল মিন আজওয়াজিকুম ইলাল কুফার তোমাদের স্ত্রীদের মধ্য থেকে কাফেরদের কাছে এটা হতে পারে যে কাফেরা জোর করেও আটকে রাখতে পারে অথবা সে নিজের থেকেই সে ইসলাম গ্রহণ করেনি যে কোনো ভাবেই হোক তার স্ত্রীটা তার হাত ছাড়া হয়ে গেছে তার আর নাই এখন সে তার মুহরানাটা সে ফিরত পাবে কেমন করে যখন কাফের রাত তাকে দিল না এখানে দুইটি অর্থ কাপতুম এর দুইটি অর্থ করা হয়েছে এর একটি হল প্রতিশোধ নেওয়া সেই প্রতিশোধটা হল যে যদি কোনো কাফেরের স্ত্রী মুসলমান হয়ে মুসলমানদের কাছে চলে আসে তাহলে এই মুসলমানরা তো ওই মুসলিম নারীর কাফের স্বামীকে তার মোহরানা ফিরত দেবে তখন তারা প্রতিশোধ হিসাবে এটা আটকে দেবে তাকে আর ফিরত দেবে না বরঞ্চ এটা আটকিয়ে রেখে ওই মুসলিম পুরুষকে যার স্ত্রী কুফফারদের হাতে রয়ে গেছে ওই ব্যক্তিকে এটা দিয়ে দিবে কথাটা কি বুঝে আসতে কোন কাফেরের স্ত্রী মুসলমান হয়ে যখন মুসলমানদের কাছে হিজরত করে চলে আসবে এখন মুসলমানরা ওই কাফের স্বামীটাকে ওই মহিলার মোহরানাটা ফেরত দেওয়ার কথা যেহেতু কোন মুসলমানের স্ত্রী কাফেরদের কাছে রয়ে গেছে এবং তারা তার এই মুসলিম পুরুষের তার মোহরানা ফেরত দেয়নি কাফের এটা আটকে রেখেছে তোমরা প্রতিশোধ হিসাবে তোমরা তার মোহরানাটা আটকে দাও সেই মোহরানা আটকে রেখে কি করবা ওই মুসলিম পুরুষকে দিয়ে দিবা দিতে হবে একটা হলো এটা দ্বিতীয় হলো আরেকটি অর্থ এটার সেটা হলো তোমরা যদি সুযোগ পাও ক্ষমতা লাভ করো অর্থাৎ যুদ্ধের ময়দানে যদি তোমরা তাদেরকে পরাভূত পরাজিত করো আর কাছ থেকে গনিমতের মাল তোমরা হস্তগত করো তখন ওই গনিমতের মাল থেকে যেই মুসলিম স্বামী তার স্ত্রী তার কাছ থেকে হাত ছাড়া হয়ে কাফেরদের হাতে চলে গেল সে তার মোহরানাটা ফিরত পেল না তোমরা ওই গনিমতের মাল থেকে তার ওই মোহরানাটা তাকে দিয়ে দাও এই আঁকা তুমের দুইটি অবস্থান একটা অবস্থা হল প্রতিশোধ যে কাফের স্বামীকে মুসলিম নারীর মোহরানা ফেরত দেওয়া এটা আটকে রাখা দেওয়া যাবে না যেহেতু মুসলিম স্বামীর স্ত্রী কুফফারদের কাছে রয়ে গেছে আর কুফফাররা যেহেতু এই মুসলিম স্বামীকে তার দেওয়া মোহরানা পরিশোধ করেনি এই জন্য ওটা আটকে রাখতে হবে এবং আটকে রেখে কি কোথা কি করবে এটা বায়তুল মালে দেওয়া হবে না এটা ওই নির্দিষ্ট ব্যক্তির হক এটা যে মুসলিম স্বামী তার স্ত্রী হাত ছাড়া হয়ে গেছে কাফেরদের কাছে রয়ে গেছে সে এটা পাবে সে যেই পরিমাণ দিয়েছিল মিসলা মা আংফাকু এখানে প্রশ্নটা থেকে যায় এমন হতে পারে যে ওই কাফের স্বামী যার স্ত্রী মুসলমান হয়েছে সে হয়তো তার স্ত্রীকে এমন পরিমাণ মোহরানা দিয়েছিল যেই পরিমাণ মোহরানা মুসলিম স্বামীর যার কাফের স্ত্রীটা রয়ে গেছে দুইজনের সমান নাও হতে পারে বেশ কম হতে পারে না এখানে বলা হয়েছে মিসলামা আংসাকু তাদের মোহরানা যা তার স্ত্রীর জন্য খরচ করেছে অনুরূপ অনুরূপটা তোমরা দিয়ে দাও যদি ওই কাফের স্বামীর কাছ থেকে তোমরা বেশি পরিমাণে আদায় করতে পারো কিন্তু বেশি পরিমাণটা কে পাবে স্বামী পাবে না মিসলাত সে যেই পরিমাণ দিয়েছে সেটা পাবে বা যেটা বায়তুল মালে চলে যাবে আবার যদি কম হয় তোমরা প্রতিশোধ হিসাবে যেটা আদায় করেছ সেটা যদি তার দেওয়া মোহরানার তুলনায় কম হয় তাহলে বায়তুল মাল থেকে পূরণ করে দিতে হবে এখানে মিসলামা আংতাপু অনুরূপ সে যা দিয়েছিল সেই পরিমাণ দিতে হবে যদি বেশি হয় অতিরিক্তটা বায়তুল মালে জমা হবে আর যদি কম হয় বায়তুল মাল থেকে পূরণ করে দিতে হবে অথবা ওই দ্বিতীয় অবস্থা যুদ্ধের ময়দানে গণিবোধ আকারে যখন লাভ করা হবে তখন একটা হলো প্রতিশোধ হিসাবে আটকানো হলো দেখা গেল মুসলিম স্বামী তার স্ত্রীকে পরিমাণে আরো বেশি দিয়েছিল মহর যেটা আটকানো হলো এটার দ্বারা তার পুরোটা আদায় হয় না তখন অতিরিক্তটা ওই গণিমতের মাল থেকে তাকে দিতে হবে এই মাসালা থেকে বিধানটা কি পুরো বুঝাচ্ছে এটা কিন্তু আমাদের জানা থাকে দরকার এবং বাস্তবে আমাদের এটা ঘটবে বিশেষ করে ময়দানে জিহাদে অবতীর্ণ যারা হয়েছেন তাদের কাছে এই বিধানগুলো খুবই জরুরি গতকালকে যে এই সংক্রান্ত বিধানগুলো অনেকগুলো বিধান কিন্তু গতকালকে আলোচনা হয়েছে সেই বিধানগুলোর সাথে এই বিধানটাও সংযুক্ত এরই ধারাবাহিকতায় আল্লাহ সুবাহ মানব জাতির জন্য বিধান দিতে তিনি কোনো কমতি করেননি মানুষের জীবনে প্রয়োজন হতে পারে এবং সকল বিধানগুলো কোরআন মজিদে দিয়ে দিয়েছেন এটা সাধারণ স্বামী স্ত্রীর বিষয়টা একটা মোহরানার বিষয় আদান প্রদানের বিষয়টি এই বিষয়টি কিভাবে আল্লাহ এখানে পুঙ্খানু পুঙ্খাভাবে প্রত্যেকের অধিকারটা এখানে দিয়ে দিয়েছেন একটা কাপের প্রতিও কিন্তু এখানে ইনসাফ করা হয়েছে একজন কাফির তার স্ত্রী যখন মুসলমান হয়ে মুসলমানদের কাছে হিজরত করে চলে আসলো সে তার স্ত্রীটা হারালো স্ত্রী আর পেল না কিন্তু সে যে তার স্ত্রীকে মহারানা দিয়েছে সেটাও কি সেটা হারাবে না ইসলাম সে কাফির হওয়ার ফলেও তারই অধিকারটা সংরক্ষণ করেছে ওই মুসলিম নারী যে হিজরত করে মুসলমানদের কাছে চলে এসেছে তার স্বামী কাফের স্বামী তাকে যেই পরিমাণে মোহরানা দিয়েছিল সেই পরিমাণ মোহরানাটা মুসলমানরা পরিশোধ করবে এই মহিলা নয় এটা কালকে আলোচনা করেছি এটা হয় এক হলো বায়তুল মাল থাকলে বায়তুল মাল থেকে দেবে আর যদি বায়তুল মাল না থাকে তাহলে যে অঞ্চলে হিজরত করে মহিলা এসেছে সেই অঞ্চলের সকল মুসলমানগণ নিজেদের মধ্যে চাঁদা তুলে ওই কাফের স্বামীর সেই মহারানা পরিশোধ করবে সে কাফির হওয়া সত্ত্বেও তার প্রতি এই ইনসাফটা করা হয়েছে তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর প্রতি তোমরা ইমান এনেছো ভাষাটা আল্লাহ এমন ভাবে পেশ করেছেন বত্তাকুল্লাহ এতটুকু বললেই হতো তোমরা আল্লাহকে ভয় করো সাথে সাথে বলছেন আল্লাদি আংতুম বিহি মুকমিনুন ওই আল্লাহকে তোমরা ভয় করো যে আল্লাহর প্রতি তোমরা ইমান এনেছ অর্থাৎ তোমরা কাফের থেকে মুসলমান হয়েছ কাফের এবং মুসলিমের মধ্যে যে তফাতটা হলো কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে আল্লাহর প্রতি ইমানের ভিত্তিতে যেই আল্লাহর প্রতি ইমান এনে তোমরা তাদের থেকে আলাদা হয়েছ সেই আল্লাহকে তোমরা ভয় করো অর্থাৎ আল্লাহ সুবাহ তার বিধানগুলো যে যা দিয়েছেন সেই বিধানগুলো আল্লাহ যেইভাবে দিয়েছেন এর মধ্যে তোমরা কোনো প্রকারের রদ বদল করো না এবং এটাকে তোমরা বাস্তবায়ন করার ব্যাপারে কোনো ধরনের গাফলতি করো না আল্লাহ বিধানগুলো যেইভাবে দিয়েছেন সেই বিধানগুলোকে সেইভাবে তোমরা জীবন্ত রাখো সচল রাখো তোমাদের মধ্যে এটা কার্যকরী রাখো কিন্তু আমাদের এই সমাজে আজকে কালকে আমি বিষয়টা আলোচনা করেছি যে কত ধরনের যে ফতোয়াবাজি শুরু হবে আল্লাহর এই বিধানগুলো বাস্তবায়িত করতে গেলে কত যে ফতুয়াবাদী শুরু হবে অথচ কোরআন মজিদ এক সার্বজনীন কিতাব সকল যুগের সকল কালের সকল মানুষের জন্য এই কিতাব নাজিল হয়েছে এবং এই বিধানগুলো নাজিল হয়েছে যখনই এই অবস্থাটা হবে তখনই এই বিধানগুলো পালন করতে হবে সুযোগ আসলে এই বিধান পালন করতে হবে আইয়ামে জাহিলিয়ার যুগে মক্কার কুরাইশগণ আরবের বিশাল ভূখণ্ডের মধ্যে তারা ছিল সবচেয়ে বড় সম্মানিত মর্যাদার আসনে প্রতিষ্ঠিত এবং তাদের ছিল ধর্মীয় কর্তৃত্ব সারা দুনিয়ার কেন্দ্র সেই কাবা ছিল তাদের নিয়ন্ত্রণে তারা কাবের কাবার খাদেম ছিল কাবাগরি এবাদতের জন্য দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষগুলো যেত তারা তাদের সেবা করাকে এবাদতি মনে করত তাদের পানি পান করানোকে তারা এবাদতি মনে করত তাদের জন্য কাবাগরে সুয়াফ করাকে তারা নিরাপদ করে রাখত এ সকল মানুষের নিরাপত্তা তারা প্রদান করত এটাকে তারা এবাদত মনে করেই করত সরাসরি আল্লাহর গড় বায়তুল্লাহর খেদমত তারা করত বাহ্যিকভাবে তো মানুষ মনে করতে পারে দুনিয়ার সকল দিনই খেদমতের মধ্যে এটা একটা সর্বোত্তম খেদমত সরাসরি আল্লাহর গড়ে রক্ষণাবেক্ষণ তারা করে কিন্তু এই লোকগুলো আল্লাহর গড়ে খেদমত করত নিজেদেরকে মুসলিম মনে করত মুসলিম দাবি করত ইব্রাহিমের বংশধর বলে তারা অহংকার করত এরপরও তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে না মানার কারণে আল্লাহর পক্ষ থেকে পাঠানো দিন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেইভাবে পেশ করেছেন সেইভাবে গ্রহণ না করার কারণে এরা আর মুসলিম থাকেনি এরা কাতের হয়ে গেছে গ্রহণ করতে অস্বীকার করার কারণে এরা কাফির হয়ে গেছে কিন্তু আজকে যদি তাদেরই মতো কোনো মুসলিম নাম ধারণ করে কেউ আল্লাহর দেওয়া দিনকে ইসলামকে আল্লাহর নাজিল করা কিতাব কোরআন মজিদকে তার জীবনে বাস্তবায়ন করার জন্য যখন ডাকা হয় তখন অস্বীকার করে তখন কি সে আর মুসলিম থাকতে পারে আবু জেহেল যেই কারণে কাফের হয়েছিল আজকের যুগের লোকেরাও যদি আবু জেহেলের মতোই যদি তাদের আকিদা বিশ্বাস এবং কথা কাজ হয় এদেরকে মুসলিম মনে করব কোন যুক্তিতে এর কি কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নেই বরং আবু জেহেল যেই কারণে কাফের এরাও সেই কারণে কাফের এই বিধানগুলো আমাদের বাস্তব জীবনে কোরআনের আয়াতগুলো বাস্তব জীবনে এনে যদি আমরা একটু চিন্তা করি আমরা দেখতে পাবো যারা এই কোরআনের বিধান মানতে অস্বীকার করবে অস্বীকারের সাথে সাথে সে কাপের হয়ে যাবে যদি তাদের স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কোন একজন এটা অস্বীকার করে তাহলে বৈবাহিক সম্পর্ক চিহ্ন হয়ে যাবে যদি স্ত্রী অস্বীকার করে তাহলে স্ত্রী তার স্বামীর প্রতি আল্লাহর নির্দেশ হল সেজন্য ওই স্ত্রীকে বিদায় করে দেয় তালাক দেওয়ার প্রয়োজন নাই সে বিচ্ছেদ হয়ে গেল তার সম্পর্ক চিহ্ন হয়ে গেল যা গতকালকে আমি আলোচনা করেছি স্বামী যদিও স্বীকার করে তার বৈবাহিক সম্পর্ক চিহ্ন হয়ে গেল স্ত্রী যেন তার কাছ থেকে দ্রুত সরে আসে স্বামী তো তার বাড়ি থেকে চলে যাবে না কেন চলে যাবে কে স্ত্রী এই জন্য স্ত্রীদেরকে বলা হয়েছে তারা মহাজিরা এরা হিজরত করে ইমান আন এনে তারা হিজরত করেছে তারা তার স্বামীর ঘর থেকে হিজরত করে চলে আসবে কোথায় আসবে মুসলমানদের অঞ্চলে মুসলিম জনবসতিতে মুসলমানদের কাছে তারা চলে আসবে এরপর দেখেন আল্লাহ সুবাহ এরশাদ ফরমান يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعه ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله হে নবী যখন কোন মুমিন নারী তোমার কাছে বায়াতের জন্য এসে হাজির হয় এই বিষয়গুলোর শর্ত মেনে নিয়ে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না কোনো কিছুকে শরিক করবে না তারা চুরি করবে না তারা বেবিচার করবে না তারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না এবং তারা মিথ্যা কোনো অপবাদ আরোপ করবে না তাদের নিজেদের দুই হাত এবং দুই পায়ের সামনে এবং তারা তোমার ভালো কাজে নাফরমানি করবে না তাহলে তুমি তাদেরকে বায়াত করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল মেহরবান এখানে আল্লাহ সুবাহ ফরমান এটা পূর্বের ধারাবাহিকতার সাথে যে মুসলিম নারীগঞ্জে ইমান এনে হিজরত করেছে যদিও এই কথাটি এই মুহাজির নারীদের সাথে সম্পৃক্ত আয়াতটি কিন্তু বিধানটি হল সার্বজনীন এটা সকলের জন্য এবং শুধু এখানে মহিলাদের কথা বলা হয়েছে বাইয়াতের কিন্তু কিছু কিছু ব্যাপারে এখানে পুরুষ সহ একই শর্তের মধ্যে সামিল আছেন বিশেষ করে কিছু শর্ত মহিলাদের জন্যই খাস আর কিছু শর্তের মধ্যে মুসলমান নারী পুরুষ উভয়ই সামিল আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আদেশ প্রদান করছেন যখন কোন মুমিন নারী তোমার কাছে বায়াতের জন্য এসে হাজির হয় এই বায়াত শব্দটি বায়ন থেকে যার উৎপত্তি অর্থ বিক্রি করা সুরায় তোবার একশো এগারো নম্বর আয়াতের এর ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে মুমিন নারী পুরুষগণ তারা ইমান আনার সাথে সাথেই মূলত তাদের নিজেদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে এই মুমিন নারীগণ এবং পুরুষগণ তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে যে বায়াতের জন্য হাজির হতেন এর হলো এমন একটা চুক্তি বায়াত হতো বেচা কিনার এমন একটা চুক্তি যে চুক্তিটি কিছু শর্ত সাপেক্ষে পালন করার জন্য তারা নিজেদেরকে পেশ করতেন এটা সরাসরি ওই বিক্রির একটা চুক্তি মূলত বিক্রিটা হয়ে গেছে আল্লাহর কাছে মুমিনের জান এবং মাল আল্লাহর কাছেই বিক্রি কিন্তু রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে এসে একটা চুক্তি ওই বায়াতের সেই চুক্তিটা তারা করতেন যে তারা আল্লাহ যে সকল শর্ত আরোপ করেছেন সেই শর্তগুলো তারা মেনে নেবেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে আল্লাহ সুবাহ নির্দেশ প্রদান করছেন যখন কোনো মুমিনা নারী আপনার কাছে বায়াতের জন্য আসে এই সকল শর্তগুলো পূরণ করবে বলে একটা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করবে না কোনো কিছুকে শরিক করবে না অর্থাৎ তাদের প্রথম গুণ যেটা সেটা হলো তারা ইমান আনবে কারণ বলা হয়েছে ইদা জাল মিনাত যখন মুমিনা নারীগণ তোমার কাছে আসে প্রথম সত্যটাই হলো তারা ইমান আনবে যদি ইমান এনে মহিলাগণ এসে হাজির হয় এখানে যদিও ওই একটা অবস্থার সাথে সম্পৃক্ত থাকার কারণে এখানে নারীদের কথা বলা হয়েছে কিন্তু বিধানটা কিন্তু সার্বজনীন পুরুষরাও এর মধ্যেই সামিল এই শর্তটার ক্ষেত্রে যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না এটা নারীরা যেমন পুরুষেরাও তেমন আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না এর অর্থ কি আল্লাহর সত্তা এবং গুণাবলী আল্লাহ নিজের জন্য যেইভাবে তিনি নির্ধারণ করেছেন সেইগুলোকে নিরঙ্কুশভাবে আল্লাহর জন্যই সুনির্দিষ্ট করা এর কোনো কিছুকে কোন একটি অংশকেও আল্লাহর কোন সৃষ্টির জন্য নির্ধারণ না করা কোন সৃষ্টিকে এর ভাগ না দেওয়া কথাটা অতি সংক্ষিপ্ত কিন্তু বিষয়টা অত্যধিক ব্যাপক আল্লাহ তা নিজের জন্য যতগুলো গুণবাচক নাম নির্দিষ্ট করেছেন সেই গুণবাচক নামগুলোর একটির সাথেও যদি কেউ আল্লাহর কোন সৃষ্টিকে অংশীদার বানায় সে মুশ্রিক তাহলে এই কথাটার উপর যদি কেউ বায়াত নিতে চায় আমল করতে চায় তাহলে তাকে সে আল্লাহর সত্তা এবং গুণাবলী আল্লাহর জাত এবং সিফত আল্লাহ নিজের জন্য যেইভাবে নির্ধারণ করেছেন এ সবকিছু জানা তার জন্য তখন ওয়াজিব হয়ে যায় যদি না জানে তাহলে কিভাবে সে নিরঙ্কুশ ভাবে আল্লাহর জন্য এগুলো নির্ধারণ করবে এটা জানা তার জন্য ওয়াজিব হয়ে যায় এই জন্য তাকে জানতে হবে যে আমি ফির কোনটা আমি আল্লাহর সাথে শরিক করব না কিন্তু সে আল্লাহর সেই গুণাবলী কি বৈশিষ্ট্য কি আল্লাহর ক্ষমতা কি আল্লাহর এখতিয়ার আধিপত্য কর্তৃত্ব রাজত্ব কি আমার সেগুলো যদি আমি না জানি তাহলে আমি এগুলোর ব্যাপারে আল্লাহকে একেবারে নিরঙ্কুশ করব কেমন করে এই জন্য এটা জানা তখন ওয়াজিব হয়ে যায় যে আল্লাহর সত্তা এবং গুণাবলী আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে এই সবগুলো গুণবাচক নাম তার ব্যাখ্যা সহকারে জানাটা তখন ওয়াজিব এটা ইমান এর উপর অটল থাকার জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক মুয়াহিদ আছেন যারা নিজেদেরকে তাওহিদবাদী মনে করেন কিন্তু তারা জানেন না আল্লাহর গুণাবলী কি আল্লাহর সিফাত কি জানেন না না জানার কারণে আল্লাহর এই গুণগুলোকে সিফাতগুলোকে আল্লাহর সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়ে সারা জীবন আমল করেন অর্থাৎ মুর্শিক হিসাবে সারা জীবন কাটান আর মনে করেন মোয়াহিদ তিনি তাহিদের উপর আছেন তখন আল্লাহর একটা গুণবাচক নাম হলো তিনি হচ্ছেন আল হাকিম তিনি ফায়সালাকারী বিধানদাতা হুকুমত পরিচালনাকারী মানুষের উপর সকল প্রকারের বিধি বিধান হুকুম আহকাম প্রদানকারী তিনি হচ্ছেন আল হাকিম তিনি শাসক কিন্তু অনেক মুমিন আছে যে তার জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ কি হুকুম দিয়েছেন সে জানে না আল্লাহকে যে হাকিম হিসাবে মানতে হবে এটাই জানে না বরঞ্চ হাকিম হিসাবে মানে তারই মতো আচার সৃষ্টি একটা মানুষকে আল্লাহর হাকিমিয়ত এই গুণটা তারই মতো আরেকটা মানুষের উপর আরোপ করেছে তাকে ক্ষমতাটা দিয়ে দিয়েছে দিয়ে সে মুশ্রিক হয়ে গেছে যেমন দুনিয়ার সকল দেশেই একটা পার্লামেন্ট আছে যেখানে আইন তৈরি করা হয় আমাদের দেশও আছে এখানে যারা আইন প্রণেতা বানানো হয় মানুষের ভোট দিয়ে আইন প্রণেতা বানানো হয় যারা আইন তৈরি করবে এদেরকে সেই হাকিমিয়ত গুণটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তারা আইন তৈরি করতে পারবে আল্লাহর এই গুণটা এগুলোর মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে আবার দাবি করা হয় আমি আল্লাহর উপর ইমান এনেছি এটা সম্পূর্ণ মিথ্যা দাবি আল্লাহর এই গুণটা অন্য কোন মানুষের উপর যদি আরোপ কেউ করে তাহলে সে মুশ্রিক তার কোন এবাদতি আল্লাহর কাছে আর গ্রহণযোগ্য নয় মুশ্রিকের কোন এবাদতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এমনকি এই মুশ্রিকের পিছনে কোনো ইত্তেদাও করা যাবে না যে তাওহিদুল হাকিমিয়াতে বিশ্বাস করে না সে মুশ্রিক তার পিছনে সালাত পড়লে সালাত হবে না সে নামে যতই মোয়াহিদ হোক না কেন দেখতে নমুনায় আকৃতিতে তার পোশাকে পরিচ্ছতে যত বড় সে রাহেব হোক না কেন সে যত বড় পাদ্রি হোক না কেন আলেম পীর দরবেশ নামের অনেক পাদ্রি পুরোহিত ঠাকুর আমাদের দেশে আছে যারা ধর্মীয় কর্তৃত্ব তাদের হাতে নিয়ন্ত্রণ করছে মানুষকে ধুকা দিচ্ছে এই পোশাক পরে এই সকল মুশ্রিকরা মসজিদের মিম্বারে বসে তারা মানুষকে শিরকের দাওয়াত দেয় আজকের তাহুত মসজিদগুলো দখল করে নিয়ে মসজিদ সমূহের মধ্যে ইমামতি নামের কিছু গুলামকে তারা বসিয়েছে যাদেরকে ইমাম বলা হয় আসলে এরা হলো প্রকৃত গুলাম এরা ইমাম নয় ইমাম যদি হতো এই মসজিদ এবং মসজিদের আশপাশে যারা আছে তাদের উপর নেতৃত্ব কর্তৃত্ব তার চলত কিন্তু তার কর্তৃত্ব চলে না মসজিদ কমিটির গুলানি করে মসজিদের মিম্বারে বসে খুদ্া দেয় তাকিয়ে দেখে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সহ কমিটির সদস্যরা আছে কিনা তাকলে তাদের চেহারার দিকে তাকায় তাদের বিপক্ষে যায় এমন কোন হক কথা সে বলে না এই ভয়ে কারণ সে এদেরকে রাজদাক মনে করে এদেরকে মনে করে রাজদাক রিজিক দাতা যদি এরা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তার গুলামের চাকরিটা চলে যাবে এতে করে সে না খেয়ে মরতে হবে তার রিজিক আর পাবে না আল্লাহর এই গুণটাকে এই কমিটির লোকদের মধ্যে সে দিয়ে দিয়েছে সেগুলো বড় মুশ্রিক সে ওইখান থেকে হক কথা বলে না তাওহিদের কথা বলে না এই জামানার মসজিদগুলোর কথাই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন কেয়ামতের আলামত ওই সময়ের মসজিদ গুলো হবে বড় বড় অট্টালিকা সুন্দর কারুকচিত কিন্তু তার ভিতর থাকবে হেদায়াত শূন্য মসজিদের ভিতর থেকে মানুষ হেদায়াতের বাণী শুনতে পাবে না সেখানে তাওহিদের প্রচার হবে না মসজিদের মিম্বার থেকে শির্ক এবং কুফরির প্রচার হবে সেখান থেকে তাহুতের গুণগান করা হবে আর বাস্তবে তাই হচ্ছে না এদের যে তাগুত শয়তান সরকার তাগুতই কিন্তু শয়তান আবদুল্লাহ ইবনে আব্বাস সাদি আল্লাহ তালানহু এই তাগুতের অর্থ করেছেন শয়তান এই তাগুত শয়তানরা অর্ডিনেন্স জারি করে মসজিদের ইমামদের উপর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তাদের কিছু বিধি নিষেধ আরোপ করে ইমামদেরকে বলে দেয় মসজিদের মধ্যে এগুলো প্রচার করতে হবে ইমামরা নির্দিদায় এগুলো প্রচার করে আর এইগুলো প্রচার করল তাগুত শয়তানের হুকুম মেনে এই কারণে এরা মুশ্রিক হয়ে গেল যারা করল এই সকল ইমাম হল মুশ্রিক এরা মুসলিম নয় এদের পিছনে নামাজ হবে না কিন্তু এই শির্ক মানুষ বুঝে না শির্কের মধ্যে লিপ্ত সারাটা জীবন কিন্তু শির্ক জানে না এই জন্য রাসুল্লাহ সাল্লাই বলেছেন শির্ক হল এমন সূক্ষ্ম যে অন্ধকার রাত্রে কালো পাথরের উপর দিয়ে কালো পিত্তার চলাচল যেমন সূক্ষ্ম দেখা যায় না মানুষের মধ্যে শির্ক এইভাবে ঢুকে সে বুঝতে পারে না তার কাছে এত অস্পষ্ট তাকে মনে হয় সে পূর্ণ তাওহিদের উপর আছে আসলে সে মুশ্রিক আল্লাহ বলছেন যে এই মুমিন নারীগণ যখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে ইমান আন এ নানার পর তারা যখন বায়াত নিতে আসবে প্রথম শর্তটাই হল আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না অর্থাৎ তখন তাদের জন্য আল্লাহর জাত এবং সিফাত সত্য এবং গুণাবলী সব কিছু তাদেরকে জানতে হবে বুঝতে হবে আল্লাহর গুণ কি যদি আমরা জানি তাহলে আমি অন্য কাউকে এই ভাগটা দিব না না জানলে তো দিয়ে দেব এই জন্য এটা জানাটা ওয়াজিব জেনে বুঝে এটাকে সংরক্ষণ করতে হবে আর আল্লাহর এই সত্তা এবং গুণাবলীর কোন একটি অংশ আল্লাহর কোন সৃষ্টির মধ্যে দেওয়া যাবে না যদি কেউ দেয় ইমান আনার পর তাহলে সে মুশ্রিক হয়ে গেল তার এই বায়া আতঙ্কিত হয়ে যাবে আর দ্বিতীয় শর্ত যেটি হলো সেটা হলো তারা চুরি করবে না এটা পুরুষ নারী সকলের জন্যই সমান তো মহিলাদের ব্যাপারে এটা বিশেষভাবে বলা হয়েছে এজন্য যে মহিলাগণ তার স্বামীর সম্পদ থেকে চুরি করার সুযোগ আছে তার স্বামীর সম্পদ থেকে চুরি করার সুযোগ আছে এই জন্য বিশেষভাবে তাদেরকে এখানে সতর্ক করা হয়েছে তারা চুরি করবে না সাধারণভাবে নারী পুরুষ সকলের জন্য এটা নিষিদ্ধ রাসুলের কাছে বায়াত নেওয়ার সময় এই বিষয়টি এখানে দেওয়া হয়েছে তারা কোন প্রকারের চুরি করবে না গনিমতের মাছ থেকে কেউ চুরি করতে পারে কেউ অন্যের বাড়িতে চুরি করলো না কিন্তু নিজের স্বামীর ঘরে নিজের ঘরে চুরি করলো এই কোনো কিছুই যাতে না করে চুরি না করার জন্য তার এখানে শর্ত আরোপ করা হয়েছে বায়াতের জন্য এবং তারা বেবিচার করবে না বিশেষভাবে নারীদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্য নারীরা যদি ব্যবিচারে তারা যদি রাজি না থাকে পুরুষরা ব্যবিচার করতে চাইলেও তারা ব্যর্থ হয়ে যাবে ব্যবিচারের পথে পুরুষরা উদ্বুদ্ধ হয় মূলত নারীদের কারণে অধিকাংশ ক্ষেত্রেই নারীদের কারণে পুরুষরা ব্যবিচারের প্রতি উদ্বুদ্ধ হয় নারীরা যদি সুরক্ষিত হয় পুরুষরা যদি তাদের সন্ধান না পায় তাহলে বেবিচার করবে কেমন করে আর নারীরা যদি এইভাবে তারা কঠোর জীবন যাপনে অভ্যস্ত হয় তাহলে পুরুষরা তাদের দিক থেকে নিরাশ থাকবে এই জন্য নারীদেরকে নিজেদের অবস্থানে থাকার জন্য সম্মানের সাথে আল্লাহ আদেশ করে দিয়েছেন ওয়াকারনাফি বুয়ুতি কুন্না তাবার রাজনা তাবার জাহিলিয়াতিল উলা তোমরা সসম্মানে নিজেদের গড়ে অবস্থান করো এবং প্রথম বর্বর যুগের মেয়েদের মতো তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়াইও না নারীরা যদি সুরক্ষিত থাকে নিজ গড়ে তাহলে পুরুষরা তো বেবিচারের জন্য তাদেরকে পাবেই না এরপর আরো বিধিনিষেধ দেওয়া হয়েছে গায়ের মহরিম কোন কোন পুরুষের সাথে যদি কথা বলার প্রয়োজন হয় সেখানে সুললিত কণ্ঠে কথা বলতে নিষেধ করা হয়েছে তাদের সাথে সুললিত কণ্ঠে কথা বলা যাবে না মাধুর্য মন্ডিত বাসায় কথা বলা যাবে না যে তাদের যাদের অন্তরে রোগ আছে তারা তাদের প্রতি আকৃষ্ট হতে পারে এই জন্য তার সাথে এমন ভাবে একান্ত যে কথা বলা প্রয়োজন সেই কথাগুলো স্বাভাবিকভাবে বলবে স্বাভাবিকভাবে সেই কথাটা বলবে প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলবে না প্রয়োজন হলেই বলবে প্রয়োজন যতটুকু ততটুকুই বলবে এর চেয়ে বেশি নয় প্রয়োজন ছাড়া তার সাথে কথা বলবেই না তাহলে এইভাবে নারীরা যদি নিজেদেরকে সংরক্ষণ করে পুরুষরা বেবিচারের সুযোগ পাবে না বেবিচারের পথ অনেকখানি কমে যাবে এই জন্য বেবিচারের পথটা অধিকাংশ ক্ষেত্রেই নারীদের কারণে ঘটে হয়তো কেউ বলতে পারে আজকে সারা দেশে সর্বত্র সারা দুনিয়ায় নারীরা দর্শিতা হয় কিন্তু আসলে কথাটা সম্পূর্ণ একটা বানোয়াট একটা কথা আসলে ধর্ষিতা নয় আমরা যতগুলো খবর জানি সেইগুলোতে দেখি ওই মেয়েটার সাথে ওই পুরুষের একটা সম্পর্ক হয়েছে প্রেম হয়েছে ভালোবাসা হয়েছে প্রেম ভালোবাসার কারণে মেয়ে স্বেচ্ছায় তার সাথে মিলনে রাজি হয়েছে তার সাথে সম্পর্ক হয়েছে এক পর্যায়ে যখন সে তাকে ভুগ করে চলছে মেয়েটা চায় তখন বিয়ে করুক তখন বিয়ে করতে রাজি হয় না তখন সে তার বিরুদ্ধে মামলা করতে চায় দর্শন মামলা সেখানে উল্লেখ তাকে প্রেমের ফাঁদে পেলে তার সাথে এইভাবে দৈহিক মিলন করেছে বিবাহের প্রলোভন দিয়ে তার সাথে সম্পর্ক করেছে অর্থাৎ মেয়ে নিজে আকৃষ্ট ছিল স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে তার সাথে তার সম্পর্ক করেছে এখন বিয়ে করে না এই কারণে বাধ্য হয়ে গিয়ে সে এখন দর্শনের মামলা করে যতগুলো ঘটনা দেখবেন খুবই রিয়ার পাবেন হয়তো হাজারে যতগুলো ঘটনা ঘটে এক দুইটা হয় কিনা যে পুরুষরা কোনো মেয়েকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এটা হাজারে দুই একটা ঘটে কিনা অধিকাংশ ক্ষেত্রেই এক হয়তো প্রেমের ফাঁদে পেলে বিয়ের প্রলোভনে পেলে অথবা অবাধ মিলামেশার কারণে মেয়ে তার নিজের দেহ সুষ্ঠ তার সামনে প্রদর্শন করে বেরিয়েছে তার প্রতি সে আকৃষ্ট হয়েছে হয়তো এখানে প্রেমও হয়নি বিয়ের প্রলোভনও হয়নি কিন্তু ওই ছেলেটাকে সে আকৃষ্ট করেছে অপ্রত্যাচারী দেখবেন সকল ক্ষেত্রে যত বেবিচারের ঘটনা ঘটে এগুলো নাইনটি নাইন পার্সেন্টই দেখবেন এর পিছনে দায়ী হলো মেয়েরা এই জন্য আল্লাহ এই মেয়েদের বায়াতের সময় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বলেছেন যে এই শর্ত আরোপ করার জন্য বলা তারা বেবিচার করবে না মেয়েরা বেবিচার না করলে পুরুষেরা বেবিচার করতে পারবে না সেই পথটা বন্ধ হয়ে যাবে এবং তারা তাদের নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না আইয়ামে জাহিলিয়ার এই যুগে সন্তানদেরকে তারা নিজেদের জন্য বিপজ্জনক মনে করত বিশেষ করে মেয়ে সন্তানকে মেয়ে সন্তান জন্ম নিলে সেই মেয়ে সন্তানটাকে তারা হত্যা করত তাদের এমন ব্যবস্থা করে রাখত একটা গর্ত করে আগেই রাখত সন্তান প্রসবের আগে মেয়ে সন্তান হলেই পরেই ওই সন্তানের দিকে আর দৃষ্টি দিত না তাকে নিয়ে জীবন্ত তাকে কবর দিয়ে দিত আইয়ামে জাহিলিয়ার এই যুগে তোমরা তোমাদের সন্তানদেরকে ভরণ পোষণের আশঙ্কায় হত্যা করো না আমি তাদের রিজিক দেই এবং তোমাদেরকেও তাদের হত্যা করা হলো কবিরা গুণা ইসলাম রাষ্ট্রের একটা কর্মসূচি সন্তান হত্যা করা যাবে না আজকের যুগে এই সন্তান হত্যার প্রক্রিয়া এখনো চালু আছে আগের যুগে হয়তো তাদের আধুনিক উপায় অবলম্বন করার কোন জ্ঞান ছিল না আজকের যুগে উন্নত পদ্ধতিতে সন্তান হত্যা করা হয় আগে করা হতো সন্তান জন্মের পর তারা জানতে পারত এটা মেয়ে হয়েছে তখন তাকে হত্যা করত ছেলে হলে হত্যা করত না কিন্তু আজকের যুগে পরিবার পরিকল্পনা এটা পরিবার পরিকল্পনা এটা পরবর্তী ফ্যামিলি প্ল্যানিং শব্দটা পরে সংযোজন করা হয়েছে কিন্তু শব্দটা হলো বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ মূলত হলো জন্ম নিয়ন্ত্রণ এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটাকে এখন একটু একটু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ভাষায় এটা পরিকল্পনা লাগানো হয়েছে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা মানব হত্যার সন্তান হত্যার একটা পদ্ধতি মাত্র এই বাথ কন্ট্রোল পদ্ধতিটা অষ্টাদশ শতাব্দীতে এটি মালসাস আবিষ্কার করেছিল এই চিন্তাধারার পৃথিবীতে প্রথম জন্মদাতা হল এটি মালসাস যেই কারণে এই পদ্ধতিটাকে মালসাসীয় থিওরি বলা হয় কিন্তু এটি মালসাস যে থিওরিটা দিয়েছিল তার আশঙ্কা প্রকাশ করেছিল যেই হারে পৃথিবীতে মানব সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যদি এইভাবে বৃদ্ধি হতে থাকে পঞ্চাশ বছর পর মানুষের জীবন মান হ্রাস পাবে বিশ্বে খাদ্যাভাব দেখা দিবে এটা তার আশঙ্কা আর সেই এ থেকে রক্ষা পাওয়ার জন্য সে একটা ফর্মুলা দিয়েছিল সেই ফর্মুলাটা হল অধিক বয়সে বিয়ে করা এখানে ওই কোনো ফিল খাওয়া কন্ডম ইউজ করা আর বিভিন্ন ধরনের যে উপায় উপকরণ যেগুলো এগুলা কিছুর কথা বলেনি সে বলেছিল বেশি বয়স হলে বিয়ে করা এত করে সন্তানের সংখ্যা কম হবে এটা ছিল তার সূত্র কিন্তু পঞ্চাশ বছর অতিক্রান্ত হওয়ার পর দেখা গেল বিশ্বে খাদ্যের উৎপাদন বেড়ে গেল মানুষের জীবন মান বৃদ্ধি পেয়েছে কমে নাই কিন্তু তারই উত্তর সুরীরা তখন তারা নতুন এক ফর্মুলা দিল যে মালতাসের দেওয়া থিওরি এখন বেশি প্রয়োজন অনুসরণ করার কারণ হলো পঞ্চাশ বছর পর মানুষ এখন আরো বেড়ে গেছে অনেক যদি আগামী একশো পঞ্চাশ বছর এইভাবে মানুষ বাড়ে তাহলে বিশ্বের বিপুল পরিমাণে খাদ্য সংকট দেখা দিবে তোর জন্য তারা ফর্মুলা মালসাসের ফর্মুলাটা একটা ঠিক রাখলে অধিক বয়সে বিয়ে করা আর নারী পুরুষের যে জৈবিক প্রয়োজন তারা পূরণ করবে একটা নির্দিষ্ট সময়ের জন্য এরপর তারা স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে সন্তান কয়েকজন হলেই তারা বিচ্ছিন্ন হয়ে যাবে আর তারা একসাথে থাকবে না এতে করে সন্তান আর বাড়বে না দুই চার পাঁচজন হলো এতে সীমাবদ্ধ থাকলো আর বাড়বে না কিন্তু বাস্তবে কি দেখা গেল বিশ্বের উন্নতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা ছোটবেলায় দেখেছি স্কুলে যাওয়ার সময় মনে হয় না একশোটা ছেলের মাঝে অন্তত দশটা ছেলের পায়ে স্যান্ডেল ছিল খালি পায়ে স্কুলে যেত স্যান্ডেল পায়ে দিতে পারত না অর্থনৈতিক অবস্থা কেমন ছিল একশোটা ছেলের মাঝে দুই তিনটা ছেলের পরনে প্যান্ট ছিল অধিকাংশ ছেলেই লুঙ্গি পরত তাও অনেকেরই হয়তো একটা গেঞ্জি বা একটা শার্ট ছিল মানে এমন ভাবে স্কুলে যাতায়াত করত কিন্তু আজকে একেবারে শিশু শ্রেণী ভর্তিতে করানোর সময়ে বাচ্চারকে জিন্সের প্যান্ট শার্ট তার স্কেট কত কিছু দেওয়া লাগে ড্রেস হয়তো ইতিমধ্যে হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশটা এক একটা বাচ্চার হয়ে গেছে বছরে একটা হয়তো সে বাই রোটেশন পড়ার সুযোগ পায় না এত করে জীবন মান বাড়লো না কমলো অনেক অনেক গুণ বেড়ে গেলে বেড়ে গেছে মানুষের এত উন্নতি হয়েছে কিন্তু এই যে কথাগুলো বলেছিল তারা কারণ তারা ছিল মানুষ তারা জানে না আল্লাহ সৃষ্টি করেন আর সৃষ্টির জন্য কি প্রয়োজন আল্লাহ জানেন এক সময় প্রতি বিঘা জমিতে দান উৎপাদন হতো চার মন পাঁচ মন এখন এক বিঘা জমিতে দান উৎপাদন হয় তিরিশ চল্লিশ মন তাহলে জমির পরিমাণ কত ভালো সাত আট গুণ বেড়ে গেল না এক বিঘা জমি সাত আট বিঘা সমান হয়ে গেল এই পাগলগুলো বলে মানুষ বাড়ছে জমি তো বাড়ছে না এরা পুরো পাগল আল্লাহ জমি সৃষ্টি করেছেন উৎপাদন ক্ষমতা আল্লাহ জমিনকে দিয়েছেন পৃথিবীর এমন বিপুল সম্পদ রয়ে গেছে যেগুলো দ্বারে কাছে মানুষ এখনো যেতে পারেনি মাটির নিচে কি সম্পদ লুকিয়ে আছে কেউ কি জানতো এখন মানুষ তার চাহিদা অনুযায়ী আহরণ করছে আরো কি পরিমাণ রয়ে গেছে মানুষ কল্পনাও করতে পারেনি যদি এই পৃথিবীর মানুষ আরো যদি একশো গুণ বৃদ্ধি পায় তবু এই সম্পদের কোনো অভাব হবে না কারণ সম্পদের মালিক আল্লাহ সেহেতু কোন পিতামাতা যদি নিজের অভাব অনটন চলে আসবে সন্তান বেশি হলে তাদেরকে কিভাবে খাওয়াবো পড়াবো এই আশঙ্কায় সন্তান নেওয়াটাকে ভয় পায় সে আল্লাহর নিষেধ করা এই কাজটাকে সে করল সে আল্লাহর অবাধ্য হল কবিরা গুনায় লিপ্ত হল এই সন্তানের খাওয়ানো পড়ানোর দায়িত্ব তার নয় আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজুকুহুম ওয়া ইয়াকুম যে নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম আমি তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও রিজিক দেন আল্লাহ এই জন্য আধুনিক যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটার উদ্দেশ্যটা কি অনেকে বলেন এটা তোমরা মানুষ হত্যা করে না উদ্দেশ্যটা কি কেন করেন কারণ তো একটাই উদ্দেশ্য একটাই বলবেন যে সন্তান বেশি হলে এতগুলো সন্তান মানুষ করব কেমন করে ওই একই কথা হলো যে তাদের ভরণ পোষণের ভয় আর এই ভয়ে যেই পদ্ধতি অবলম্বন করুন না কেন সেটাই সন্তান হত্যার সামিল এবং এটাই কবিরা গুণা এবং এই জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা আমাদের দেশে যা চালু আছে তা সম্পূর্ণভাবে একটা ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত একটা পন্থা এর মাধ্যমে মানব সমাজে তারা নির্লজ্জতা বেহায়াপনাকে ছড়িয়ে দিতে চায় এরপর আল্লাহ সুবাহ বলছেন তোমরা দুভয় হাত উভয় পায়ের মাঝে তোমরা কোন মিথ্যা অপবাদ আরোপ করো না এর অর্থটা একটা হলো কোন নারী যেন অন্য পুরুষের সাথে মিলনের ফলে সে গর্ভবতী হয়ে সে ওই অবৈধ সন্তান তর্কে তার স্বামীর ঔরজ সন্তান বলে দাবি না করে সে অন্য পুরুষের সাথে অবৈধ মিলন মিলন ঘটেছে অথবা কোনো মহিলা তার পূর্বেই সে প্রেগনেন্ট হয়ে গেছে এখন বিয়ে হয়েছে তো স্বামীটা জানত না কিন্তু এই সন্তানটাকে তার স্বামীর অভিযোগ সন্তান হিসাবে যেন সে দাবি না করে মূলত এটা তার স্বামীর প্রতি একটা মিথ্যা অপবাদ আরোপ করা কারণ এই সন্তানটি তার স্বামী নয় আরেকটি অর্থ হল তারা যেন এমন কোন অভিযোগ কারো বিপক্ষে মিথ্যা আরোপ না করে যে কেউ হয়তো এমন কোনো অপরাধ করেনি কিন্তু তারা কারো প্রতি এই অপরাধটা আরোপ করল এমন মিথ্যা আরোপ যেন না করে যে কোনো ধরনের মিথ্যা অপবাদ উভয় হাত এবং উভয় পা দিয়ে তাদের মূলত একটি কথা দ্বারা বোঝানো হয়েছে তারা যেন নিজেদের এই দৈহিক শক্তিটাকে দৈহিক প্রয়োজনটাকে বৈধ জায়গা ছাড়া অন্য কোথাও তারা পূরণ না করে এবং স্বামীর সাথে যেন তারা খেয়ানত না করে গোপনে হয়তো অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখে কিন্তু স্বামীটা জানতে পারে না যা তার স্বামীর সাথে খেয়ানত তারা এই ধরনের কোন কর্ম করবে না এটার অর্থ আরেকটি হল মানুষের যখন কোন পাপ কাজ করে মানুষ যেন সেই সময় খেয়াল থাকে তার সামনে চারজন সাক্ষী আছে তার দুইটা হাত দুইটা পা হাসরের ময়দানে সে হাত সাক্ষী দিবে পাও সাক্ষী দিবে এরা উভয়ে তারা সকলে সেদিন তার অভিযোগ দায়ের করবে সে হাত এবং পাও এই চারজন সাক্ষীর মাঝেই সে আছে এই সাক্ষীর বাইরে নয় আজকে হয়তো এই হাত এবং পা কথা বলতে পারে না আসরের ময়দানে সেদিন কথা বলবে তারা যেন ভয়ে অন্তরে পোষণ করে তার সাথে চারজন সাক্ষী আছে সে যেখানেই থাকুক না কেন যে কাজই করুক না কেন তার চারজন সাক্ষী আছে এবং উত্তম কাজে ভালো কাজে আপনার অবাধ্য হবে না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যে কাজের আদেশ করেন বা নিজে করেন সবই তো মারুফ মুনকার কাজ তো রাসুল কখনো করেনি না কিন্তু এরপর আল্লাহ এখানে মারুফটাকে শর্ত লাগিয়ে দিয়েছেন এর অর্থ কি এর অর্থ হল যে রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম যত আদেশ করবেন সবগুলোই মারুফ সে তো রাসুলের কোন কাজে তোমরা অবাধ্য হবে না আর একটা জিনিস হল সতর্ক করে দেওয়া যে যদি কেউ কাউকে কোনো মনকার কাজের আদেশ করে সেইখানে যেন সেই মুনকার কাজের আনুগত্য না করে মুনকারের আনুগত্য করবে না রাসুলের ব্যাপারটা তো হলো এমন তিনি যা করতে বলবেন যা করবেন সবই মারুক এই জন্য রাসুলের কোন কাজই তারা অবাধ্য হবে না কিন্তু অন্যের বেলায় তারা যেন মুনকার কাজের অন্যের দ্বারা ঘটতে পারে কিন্তু সেখানে তারা যেন সেই মুনকার কাজের আনুগত্য না করে সেখানে মারুফের আনুগত্যই করবে এ কথাটাই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্নামাত্ম আতুফিল মারুফ আনুগত্য শুধু ভালো কাজে করে সৃষ্টির আনুগত্য করা যাবে না এখানে শর্ত আছে মারুফ মুনকারের ক্ষেত্রে আনুগত্য করা যাবে না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে মহিলাগণ এসে বায়াত নিতেন যেমন উম্মে আটিয়া বলেছেন যে আমরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়ে এই সকল বিষয়ের উপর আমরা বায়াত নিয়েছিলাম তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাদেরকে একটা এত বড় অবকাশ দিয়েছিলেন তিনি ছিলেন এমন যে আমরা নিজেদেরকে যত ভালোবাসি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেন আমাদেরকে এর চেয়ে বেশি ভালোবাসতেন এই জন্য তিনি আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তিনি বলেছিলেন তোমরা তোমাদের সাহায্য অনুযায়ী এই সকল শর্তগুলো দিয়ে তিনি বলেছেন তোমার সাহায্য অনুযায়ী তোমরা এগুলো মেনে চলবে সাহায্যের অতীত নয় এর অর্থ হল এর কোনো একটির ক্ষেত্রে যদি তোমাদের কখনো ত্রুটি বিচ্ছুতি হয়েও যায় তাহলে তখন তোমরা তবা করবে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন এর অর্থ এটা নয় যে কোন একটা বিচ্ছুতি হয়ে গেলে সাথে সাথে তারা দিন থেকে খারিজ হয়ে যাবে বায়াত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা নয় কখনো তাদের একটা বিচ্ছুতি যদি ঘটে যায় সেখানে তাদের পবিত্র হওয়ার সুযোগ আছে তবা এই জন্য এখানে সত্য লাগিয়ে দিয়েছেন মাস্তাও তো আয়তুম তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা এগুলা করবে সাধ্যের বাইরে কখনো তোমাদের দ্বারা একটা বিচ্ছুতি ঘটে গেল তোমরা সাথে সাথে পবিত্র হওয়ার সুযোগ পাবে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের আলহাসাল্লামের কাছে মহিলাগণ এসে বায়াত নিতেন হজরতে আয়সা সিদ্দিকা তালানহা বলেন রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম মুখের দ্বারা বায়াত নিতেন মহিলাদের কাছ থেকে আর পুরুষদের কাছ থেকে বায়াত নিতেন হাতের উপর হাত রেখে মহিলাদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের যে নীতি ছিল আয়েশা বলেন তার স্ত্রীগণ ছাড়া আর তার অধিকারভুক্ত যারা তাদের দাসীগণ ছাড়া আর কোন নারীর হাত রাসুলের হাত স্পর্শ করেনি রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম শুধু মুখে বলতেন তোমাদের কাছ থেকে আমি এই কথাগুলোর মাধ্যমে তোমাদের কাছ থেকে বায়াত নিলাম একটি বর্ণনা দেখা যায় যে একজন মহিলা তিনি এই বায়াত নেওয়ার সময় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আরো কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন সেটা হলো তোমরা তোমাদের মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করবে না মহিলাদের কাছ থেকে বায়াত নেওয়ার জন্য এটা বলেছেন তোমরা ভালো কাজে তোমাদের স্বামীদের অবাধ্য হবে না তখন একজন মহিলা তার হাতটা সাথে সাথে সরিয়ে নিল এই অংশটা থেকে মনে হয় তার হাত বাড়িয়েছিল রাসুলের হাত স্পর্শ করেনি এটা তো এক প্রমাণিত আগের আয়সার বর্ণনা থেকেই এই বায়াতের সময় মহিলারা হয়তো এইভাবে হাতটা বাড়াতেন তো ওই মহিলাটা তার হাতটা টেনে নিল এবং উঠে গেল বায়াত না নিয়ে সে বলল যে অমুক মহিলা আমাকে বিলাপ করার কাজে সহযোগিতা করেছিল আমি তাকে এর বিনিময় দিতে চাই রাসুল তাকে নিষেধ করেননি মহিলা উঠে গেল কিছুক্ষণ ফিরে আসলো এসে তো রাসুলের কাছে বায়াত নিল রাসুল তার বায়াত গ্রহণ করলেন মহিলাদের কাছ থেকে অতিরিক্ত এই বিষয়গুলো হাদিসের মাধ্যমে দেখা যায় যে মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করা এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ভালো কাজে স্বামীর অবাধ্য হতে নিষেধ করে দেওয়া হয়েছে বায়াতের মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল মহিলাদের জন্য বিশেষ বিশেষ কিছু শর্ত ছিল বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে শর্ত গুলো আরোপ করতেন এই সকল শর্ত যে সকল মহিলা মেনে নেবে তুমি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করো এবং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ কমাশীল মেহরবান আমি আরেকটা আয়াত রয়ে গেছি এই সুরার সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من من الآخرة كما يئس الكفار من أصحاب القبور হে ইমানদারগণ তোমরা ওই সকল গুত্রের দিকে ফিরে যাবে না তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে না যেই গোত্রের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তারা তো আখেরাতের ব্যাপারে নিরাশ হয়ে গেছে যেইভাবে কাফের গুণ যারা কবরের অধিবাসী হয়েছে তারা নিরাশ হয়ে গেছে এখানে আল্লাহ একটা আদেশ করেছেন এটাও একটা বিধান যে তোমরা ওই জাতির সাথে ওই গুত্রের সাথে ওই দলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না যেই গুত্র যেই দলের সব প্রতি আল্লাহ অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্টির কারণটা তো আলোচনা এর আগে হয়েছে আমি অনেকবারই করেছি যারা কথায় কাজে মিল ডাকে না মুখে যা বলে কাজে তা করে না তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট কাবুরা মাস্তান আলাইহিম আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন রাগান্বিত হয়েছেন হে ইমানদারগণ তোমরা কেন এমন সব কথা বলো যা নিজেরা করো না আল্লাহ সুবাহ ওই সব লোকদের প্রতি অসন্তুষ্ট যারা আল্লাহর প্রতি ইমান আনেনি আল্লাহকে একমাত্র ইলা হিসেবে তারা মেনে চলেনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসুলকে তারা মেনে চলে না আনুগত্য করে না আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট এই সব লোকদের সাথে তোমরা কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো না যারা আল্লাহর কিতাব অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে না কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন এখন এরা কারা এরা কি আমরা খুঁজতে যাব আমেরিকা ইংল্যান্ডে না এগুলো আমাদের দ্বারে কাছে আছে আল্লাহ যাদের প্রতি অসন্তুষ্ট তারা আমাদের ধারে কাছে আছে যারা আল্লাহর প্রতি যেইভাবে ইমান আনার জন্য আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাসুল যেইভাবে ইমানের দাওয়াত দিয়েছেন সেইভাবে তারা ইমান আনেনি আল্লাহর প্রতি রাসুলের প্রতি ইমান তাদের পূর্ণাঙ্গ হয়নি আল্লাহর কিতাবকে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাবকে নিজেদের মেনে চলার জন্য নিজেদের জীবনে এটা তারা প্রয়োগ করেনি এ সকলের প্রতি আল্লাহ অসন্তুষ্ট রাগান্বিত এই কিতাব ছাড়া অন্য যত দিন যত মত পথ রয়েছে সেই সকল দিন মত পথে যারা জীবন পরিচালনা করে এদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট এই সকল লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন একটা কথা আমি বিভিন্ন সময় বলে আসছি এটা খেয়াল রাখবেন এই দুনিয়ায় দুইটা দল আল্লাহ পাঠিয়েছেন এবং দুইটা দল সম্পূর্ণ আলাদা হওয়া দরকার চিহ্নিত হওয়া দরকার একটা হলো আল্লাহর সেটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শৈতান আর একটা হলো শয়তানের হিজবুল্লাহ আল্লাহর দল হিজবুল শৈতান শয়তানের দল আল্লাহ দলের লোকেরা তাদের ইমান আকিদা তাদের আমল তাদের ডিক্লারেশন তাদের বাহ্যিক সকল কাজকর্ম সব কিছু হবে আল্লাহর প্রতি ইমানকে কেন্দ্র করে আর হিজবুল শয়তান যারা তাদের কাজকর্ম হবে সম্পূর্ণভাবে শয়তানের শিখানো দেখানো নিয়ম তরিকা অনুযায়ী অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে পাঠানো দিনের বিপরীত উভয় দল একসাথে যেন জগা কিছুরি মিলে না থাকে এটা উভয় দল সম্পূর্ণ আলাদা হওয়া দরকার কোরআন মজিদে আল্লাহ এই বিষয়টা স্পষ্ট করেছেন বারবার আল্লাহর দুশ্মনদের সাথে আল্লাহর বন্ধুদের সম্পর্ক হতে পারে না সহ অবস্থান হতে পারে না এখানে ইমান বার্গন তারা যেন ওই সকল লোকদের সাথে সম্পর্ক না রাখেন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখেন যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট ইসু মিনাল আখিরা কারণ যেই জাতির প্রতি আল্লাহ অসন্তুষ্ট যেই দলের প্রতি আল্লাহ অসন্তুষ্ট তারা পরকালের ব্যাপারে নিরাশ হয়ে গেছে তারা পরকালে আল্লাহর কাছে তারা কিছুই পাবে না যেইভাবে কামাইয়া ইসাল কুফার উমিন আসহাবিল কুবুর যেমন কবরবাসী কাফের গণ নিরাশ হয়ে গেছে যেই সকল কাফের কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কবরে চলে গেছে তারা তো পরকালে আল্লাহর কাছ থেকে ভালো কিছু পাবে এই ব্যাপারে নিরাশ হয়ে গেছে দুনিয়ায় ফিরে আসার যেমন তাদের আর সম্ভব না এবং আর কখনো আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসা সম্ভব নয় তারা তাই ভাবে নিরাশ হয়ে গেছে অনুরূপ ভাবে ওই কাফেরদের মতোই এই সকল লোকেরা আল্লাহ যাদের প্রতি দুনিয়ায় অসন্তুষ্ট হয়ে আছেন তারাও এইভাবে আল্লাহর প্রতি পরকালে নিরাশ হয়ে গেছে আল্লাহর কাছ থেকে কিছু তারা ভালো কিছু আশা করে না রহমতের আশা করে না এরা নিরাশ হয়ে গেছে আল্লাহর গজবে পতিত হওয়ার কারণে আল্লাহর তাদের প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে তাহলে তোমরা কেন এদের সাথে সম্পর্ক রাখবে যদি তোমরা তাদের সাথে থাকো তাহলে এইভাবে তোমরাও আল্লাহর অসন্তুষ্টে পতিত হয়ে যাবে এবং হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া থেকে তোমরা নিরাশ হয়ে যাবে সেই রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ মূলত এখানে এই কথাটাই বলে দিয়েছেন দুনিয়ায় তোমরা যেই পথে চলবে হাসরের ময়দানে সেই পথই পাবে যদি দুনিয়ায় আল্লাহ রহমতের পথে থাকো হাসরের ময়দানেও রহমত পাবে আর দুনিয়ায় যদি আল্লাহর অসন্তুষ্টির মধ্যে থাকো হাসরের ময়দানেও আল্লাহর অসন্তুষ্টিতে থাকবে যেই সকল লোক এই দুনিয়ায় আল্লাহর অসন্তুষ্টিতে পতিত হয়েছে আল্লাহর অবাধ্য হয়ে নাফরমানি করে যদি তোমরা তাদের সাথে বন্ধুত্ব রাখো তোমরা তাদের মতোই হয়ে যাবে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন আলমার উ মান আহাব্বা হাসরের ময়দানে মানুষ তাঁরই সাথী হবে দুনিয়া যার সাথে যার ভালোবাসা ছিল দুনিয়ায় যে যার সাথে ভালোবাসার সম্পর্ক রাখে হাসরের ময়দানে সে তারই সাথী হবে কেউ যদি কোন কাফের মুশ্রিকের সাথে বন্ধুত্ব রাখে হাসরের ময়দানে সেই কাফের মুশ্রিকের সঙ্গে হবে আর কেউ যদি ইমানদার নেককার লোকের সাথে ভালোবাসার সম্পর্ক রাখে দুনিয়ায় তাহলে হাসরের ময়দানে তারই সঙ্গে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদ সহিভাবে বুঝতে পারি এবং বুঝে শুনে এর উপর আমল করতে পারি আমিন কোন প্রশ্ন আমাদের গ্রামে যে মসজিদের ইমাম সাহেব এবং হাফেজ তারা তো প্রকাশ মিছিল যোগদান করে তাদের পেছনে কি আমরা নামাজ পড়বো কার মিছিল মিটিং বিএনপি আওয়ামী লীগ মিছিল মিটিং যেগুলো ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত একটা পদ্ধতি প্রথম ভাবে এটা হলো বাতিল এই মিছিল মিটিং আর ওই হরতাল অবরোধ এগুলো হলো ইহুদি খ্রিস্টানের আবিষ্করা একটা পদ্ধতি এটা কোনো মুসলমান এই সকল কর্ম করতে পারে না মুসলমান হলো আল্লাহ দিনের জন্য হকের জন্য অস্ত্র হাতে তুলে নিবে যুদ্ধ করবে আর যারা এই সকল মিছিল মিটিং এ শরিক হয় ওই কুফরদের সাথে মিলেমিশে তাদের সাথে সম্পর্ক রাখে সে তো তারই অন্তর্ভুক্ত কিন্তু এই সব লোকদের পিছনে চালাপ হবে না শির্কের কারণে <coughs> আমরা জিহাদের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হইলে বসবাসের জন্য বা হিজরত হিসেবে হিজরত এটা হবে না যে কোনো কারণে মুমিন হইলে হিজরত স্থান ত্যাগ করলে হবে হিজরত হলো আল্লাহ দিনের জন্য আল্লাহ দিনের উদ্দেশ্যে হিজরত করা এক হলো আল্লাহ দিনের পথে জিহাদ করার জন্য আরেকটা হলো আল্লাহ দিন মানার জন্য হয়তো আমি এমন এক অঞ্চলে আছি সেখানে দিন আর মানার সুযোগ নাই এমন একটা জায়গা আছে যেখানে গেলে আমি দিন মানতে পারবো সেই দিন মানার জন্য আমি ওখানে হিজরত করব। আর একটা হলো যে আমি এখানে দিন এখানেও দিন মানতে পারছি না ওইখানেও দিন মানার সুযোগ নাই তবে এখানে জিহাদ করতে পারছি না ওইখানে জিহাদ করা যাচ্ছে সেই জিহাদে অংশগ্রহণ করার জন্য তাহলে হিজরত হবে দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য বৈষয়িক অন্য কোনো উদ্দেশ্যে বা নিজের অন্য কোনো কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বাড়ি ঘর বানানো এটা হিজরত নয় হিজরত হবে আল্লাহর দিনের জন্য কোন প্রশ্ন আর কথা বলছেন পরে না স্বামীর গড় থেকে যদি স্ত্রী যদি চুরি করে ওখানে তার হুদুদ না এখানে হলো তাকে স্বামী তাকে ইসলা দেবে এখানে তাজির করবে কারণ সে মহিলাটা এখানে ভুল করতে পারে সেটা এখানেই যে সে মনে করতে পারে এটা তো আমার স্বামীর সম্পদ এই সম্পদ আমার অধিকার আছে হ্যাঁ এই মহিলাদের মধ্যে অনেক অভ্যাস আছে এখানে তাজির এবং তাকে নসিহা দেওয়া ইসলা দেওয়া ছেলে তারা মুর্শেক অবস্থায় তাদের ধর্ম অনুযায়ী হিসেবে তারা বিবাহ বন্ধনে মিলিত হয়েছে পরবর্তী দঙ্গা দুদিন একসঙ্গে মুসলমান হয়ে গেল হয়ে গেল হ্যাঁ, যে কোনো ভাবেই হোক তাদের বিবাহ বন্ধন হয়েছিল তাদের ধর্ম অনুযায়ী এটা বিবাহ বন্ধন তাদের হয়েছিল বৈবাহিক সম্পর্ক ছিল এখন দুজন একসাথে মুসলমান হয়েছে এই জন্য তাদের বিবাহ বন্ধনটা অটুট থাকবে ইসলামের বিবাহের পদ্ধতিটা কি ইজাব কবুল স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ইজাব কবুল হবে দুইজন সাক্ষী থাকবে এটা বিয়ে আর কিছু নাই এখন যদি তাদের মধ্যে এই দুইটা ছিল আর এখন মুসলমান যখন দুইজন হয়েছে মুসলমানরা জানতে পারছে মুসলমানরা জানতে পারছে এরা স্বামী স্ত্রী সাক্ষী হয়ে গেছে সে তো কোনো সমস্যা নাই হ্যাঁ, আমাদের দেশে যে আমাদের এটা ওই নো হিন্দু ইহুদি খ্রিস্টান তারা দেবদেবী করে না তারাও আমাদের মতোই তাদের দুজন তাদেরও সাক্ষী থাকে একইভাবে তারাও করে হ্যাঁ হ্যাঁ বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে একটা এর উপর প্রেক্ষামূলক আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি ওটা আসলে অনেক সময় লাগবে এই গুণবাচক নামগুলো আলোচনা করতে গেলে অনেক দিন লেগে যাবে ওটা তো অনেক দিন লেগে যাবে এই বিষয়গুলো আলোচনা করলে স্বাভাবিক ক্ষেত্রে না এগুলো অবশ্যই ওটা জরুরি কিছু জানার মতো কিছু বই তো আছে সংক্ষিপ্তভাবে হলেও অন্তত মূল বিষয়গুলো তো জানা যায় তো আমি প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে ঠিক খেয়াল রাখবেন যারা উপস্থিত থাকে আগে যে হাত তুলে একই সাথে হয়তো একজনের পর পর তিনজন হাত তুলে একজন হয়তো এক সেকেন্ড আগে তুলে আমি এক সেকেন্ড আগে যে হাত তুলে তার জবাবটা আগে দেই অনেকে মনে করতে পারে যে আমারটা তো দেওয়া হলো না কিন্তু যে পিছনে পড়ে যায় পরে তুলে তারটা পরেই আমি ওই অগ্রাধিকারটা এইভাবে রাখি যে হাত আগে তুলে এক সেকেন্ড আগেও যদি তুলে সবটা আগে এবং ওই সিরিয়ালটা আমি খেয়াল রাখি সিরিয়াল অনুযায়ী আমি এটার প্রশ্নের জবাব দিই তো সুবাহ আল্লাহ হামদিকা শাহাদু আল্লাহ ইলাহ ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক